আয়মান রহমতুল্লা আলহী হতে বর্ণিত তিনি বলেন আয়সা রদিয়াল্লাহ তাল্লাহা এর নিকট আমি হাজির হলাম তার গায়ে তখন পাঁচ দীর্হাম মূল্যের মোটা কাপড়ের কামিজ ছিল তিনি আমাকে বললেন আমার এই বাদিটার দিকে তাকাও ঘরের ভিতরে এটা পড়তে সে অপছন্দ করে অথচ রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের জামানায় মদিনার মেয়েদের মধ্যে আমারই শুধু একটি কামিজ ছিল মদিনায় কোনো মেয়েকে বিয়ের সাজে সাজাতে গেলেই আমার নিকট কাউকে পাঠিয়ে ওই কামিজ চেয়ে নিত